কুল মখলুকাতের মাঝে সব নবীদের মাঝে লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ সেজে নবী মুহাম্মদ খোদার হাবিব মুহাম্মদ খোদা যার ছিলাই সৃষ্টি করলো যার ছিলাই সৃষ্টি করলো সকল মখলুকাত সেজে নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ সেজে নবী মুহাম্মদ খোদার হাবিব মুহাম্মদ কোন বাগিচার ফুল সে গো কোন গায়ের বুলবুল তার দেখা পেতে যে মন হয় কেন ব্যাকুল কোন বাগিচার ফুল সে গো কোন গায়ের বুলবুল তার দেখা পেতে যে মন হয় কেন ব্যাকুল যার দেখা পেলে আমার যার দেখা পেলে আমার আমার মনের সাদ সেজে নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ সেজে নবী মোহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ কুল মখলুকাতের মাঝে সব নবীদের মাঝে লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ সেজে নবী মোহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ কারো শোভা পাই না সে গো বেহেস্তের নূর মুখে ছিল মিষ্টি হাসি কণ্ঠ যে মধুর কারো শোভা পাই না সে গো বেহেস্তের নূর মুখে ছিল মিষ্টি হাসি কণ্ঠ যে মধুর যার জীবনে ছিল না কো যার জীবনে ছিল না কো একটু অপরাধ সেজে নবী মুহাম্মদ আমার রসুল মুহাম্মদ যে নবী মুহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ কুল মখলুকাতের মাঝে সব নবীদের মাঝে লক্ষ কোটি তারার মাঝে জলে একটি চাঁদ সেজে নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ সেজে নবী মোহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ খোদা যার ছিলাই সৃষ্টি করলো যার ছিলাই সৃষ্টি করলো সকল মখলুকাত সে নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ সে যে নবী মোহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ সে যে নবী মোহাম্মদ আমার রসুল মোহাম্মদ সে যে নবী মোহাম্মদ খোদার হাবিব মোহাম্মদ